তার যদি এমনকি স্ত্রী থাকে বলে দিতে হবে অনেকে আমাদের দেশে দ্বিতীয় বিয়ের জন্য লুকিয়ে রাখে বিয়ে করিনি প্রথম বিয়ে বলে দিবেন যদি জিজ্ঞেস করে যে তার কি বিবাহ সাদী হয়েছে সে কুমারা লোক ব্যাচলার লোক না তার বিবাহ সাদিয়ে রাখছে বলে দিতে হবে